السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী মুসলিম জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব মুসলিম জীবনকে সুন্দর করার জন্য জীবন চলার পাথেয় হিসাবে গ্রহণ করার জন্য হাদিসের কাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং আমরা রাসুল সাল্লাহ আলী এর হাদিস ভালোভাবে উপলব্ধি করব হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করব বিশেষ করে হাদিসে যে সমস্ত ঘটনাবলী তুলে ধরা হয়েছে প্রতিটি বাস্তব এবং এর মাঝে রয়েছে বাস্তবতা বাস্তব জীবনের শিক্ষা এর মাঝে রয়েছে সবকিছুই যেন একেবারে পরিপূর্ণ সত্য যার মাঝে বিন্দু পরিমাণও কোনো কাল্পনিক বা কোনো বানানো কোনো মন করা কথা নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি ছোট্ট হাদিস থেকে একটি ঘটনা আমরা জানব সেই হাদিসেই আপনাদের সামনে তুলে ধরবো রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এর প্রসিদ্ধ সাহাবি সাহাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন এই হাদিসটি তিনি বলেন আন্না আরাবিয়ান বায়ালাফিল মসজিদে একজন গ্রাম্য মানুষ গ্রাম থেকে এসেছে যে রাসুল সাল আলী হুসাল্লাম এবং তার মসজিদ বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কে তার সঠিক ধারণা ছিল না সে ব্যক্তি তিনি কি করলেন হঠাৎ মদিনায় এসে নবী সাল্লাহ আলী হুসাল্লামের সেই মসজিদে মসজিদে নবমীতে তিনি পেশাব করলেন একজন গ্রাম্য মানুষ এসে এভাবে পেশাব করলেন উপস্থিত রয়েছেন সকল সাহাবাই কেরামগণ যারা নিজ হাতে মসজিদ নির্মাণ করেছেন যারা মসজিদের পবিত্রতা সবসময় পরিপূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করেন তাদের চোখের সামনে কেউ যদি এসে মসজিদে পেশাব করে তাহলে তারা কিভাবে এটিকে মেনে নেবেন তারা কি মনে করতে পারেন সেই ব্যক্তির এই ধরনের অভদ্রতা অভদ্রমূলক আচরণ দেখেই সকল সাহাবাইকেরামগণ খুব ক্ষিপ্ত হলেন তার প্রতি এবং তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সেখানে উপস্থিত তারা সকলে ক্ষিপ্ত হলেও রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ক্ষিপ্ত হননি বরং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবিদিকে শান্ত করার জন্য চেষ্টা করলেন এবং বললেন দাউ হু তোমরা তাকে ছেড়ে দাও তাকে গালিগালাজ করো না তার উপর তোমরা চড়াও হইও না তাকে তোমরা বাধা দিও না সে ব্যক্তিকে ছেড়ে দিলেন সে তার ইচ্ছামতো আবার পেশাব করতেই লাগল পেশাব শেষ করার পর রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন তোমরা এক বালতি পানি নিয়ে আসো পানি নিয়ে এসে যে জায়গায় পেশাব করেছে সে জায়গার উপর তোমরা পানি ঢেলে দাও পানি ঢেলে দেওয়া হল এরপরে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবাইকেরামদেরকে লক্ষ্য করে বললেন জেনে রাখো ফাইনামা বয়স্তুম মুয়াসিরিন তোমরা এত রূঢ় আচরণ করছো কেন এত কঠিনভাবে বিষয়টিকে নিচ্ছ কেন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমরা মানুষের সাথে খুব সহজ সুন্দর নম্র ভদ্র আচরণ করবে ওয়ালম তুবাসু মাসিরিন তোমরা মানুষের সাথে কঠিন আচরণ করবে শক্ত আচরণ করবে রূঢ় আচরণ করবে এজন্য তোমাদেরকে প্রেরণ করা হয়নি রাউহ আল বুখারি সহিউল বুখারি এ হাদিসটি এসেছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সাহি বুখারিতে হাদিসটি নিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছোট্ট একটি কাহিনী রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের বাস্তব জীবনে তার উপস্থিতিতে সাহাবাই কেরামদের উপস্থিতিতে এটি ঘটে গেল কিন্তু এই কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয় এই কাহিনী থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যেগুলি আমরা আমাদের জীবনে আমাদের চলার পথে বিষয়গুলিকে মেনে চলতে পারি এবং আমাদের জীবনকেও সুন্দর করে নিতে পারি প্রথম বিষয় যিনি এসে মসজিদে প্রসাব করলেন এ থেকে এটা বোঝা যায় না রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাকে পেশাব করার সুযোগ দিলেন এর অর্থ এই নয় যে যার ইচ্ছা হবে মসজিদে আসে পেশাব করবে তা কখনো এটি প্রমাণিত হয় না বরং সাহাবাই কেরামগণ তাকে কঠিনভাবে প্রতিবাদ করায় এটাই প্রমাণিত হয় যে মসজিদ হল পবিত্র স্থান সেখানে অপবিত্রতার কোনো কাজ করার সুযোগ নেই মসজিদের পবিত্রতা আমাদেরকে সবসময় বজায় রাখতে হবে তবে রাসুল সাল্লাম কেন তাকে এই সুযোগটি দিলেন আসলে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাকে সুযোগ শুরু থেকে দেননি যদি রাসুল সাল্লাহ আলি ইসলামের কাছে অনুমতি চাইত সে ব্যক্তি তাহলে কখনো রাসুল সাল্লাহ ইসলাম অনুমতি দিতেন না তাকে সঠিক নির্দেশনা শিক্ষা দিতেন কিন্তু রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবিদেরকে বাধা দিলেন ওই সময় একজন ব্যক্তি যখন সে পেশাব করা শুরু করে শুরু করার পরে শেষ না হওয়ার পূর্বে যদি তাকে বাধা দেওয়া হয় পেশাব করা থেকে তাহলে এটি তাকে বড় ধরনের সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে এটি সম্ভব নয় কোনো ব্যক্তি নিজেও যদি চিন্তা করে দেখে আমরা বুঝতে পারি যে কেউ তার প্রসাব করা শুরু করলে শেষ করার পূর্বেই যদি হঠাৎ বন্ধ করে দেওয়া হয় তাকে বাধা দেওয়া হয় তাহলে বড় ধরনের সে ক্ষতিগ্রস্ত হবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাকে শিক্ষা দিলেন সবেই তাকে জানালেন সবেই কিন্তু সে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ থেকে সুন্দর জিনিসগুলি পাওয়ার সুযোগ পায় এজন্যই রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার বিষয়ে এই অবস্থান গ্রহণ করলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আরও জানেন যে সাহাবাই কেরামগঞ্জ যাকে কঠিনভাবে বাধা দিচ্ছেন প্রকৃতপক্ষে এই লোকটি অজানা মানুষ যদি সে জানত যে মসজিদে এই ধরনের কাজ করা যায় না তাহলে নিশ্চয়ই সে করত না সুতরাং এ অজানা ব্যক্তিকেই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সুন্দরভাবে জানার জন্য সুন্দরভাবে শিক্ষা দেওয়ার জন্য তার ক্ষেত্রে তিনি এই অবস্থান গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবিদেরকে আবার কঠিনভাবে বললেন জেনে রাখো তোমরা মানুষের সাথে দুর্ব্যবহার করবে মানুষের সাথে তোমরা কঠোর আচরণ করবে এজন্য প্রেরিত হও নাই বরং মানুষের সাথে নম্র ভদ্র সুন্দর আচরণ করবে এজন্য প্রেরিত হয়েছ এর অর্থ কি এর অর্থ আবার এটা নয় যে আমরা সব সময় শুধু নম্র ভদ্র আচরণ করব কখনো আমরা কঠোর অবস্থানে যাব না এটা আবার নয় যেমনইভাবে সবসময় কঠোর আচরণ করব নিষ্ঠুর নরম নিষ্ঠুর শক্ত আচরণ করব এটাও ঠিক নয় ঠিক তেমনইভাবে সবসময় নরমই থাকব অন্যরা আমাকে আমার উপর জুলুম করব অত্যাচার করবে অন্যায় করবে আমি সব নরমভাবে সেটাকে মেনে নিয়ে থাকব সবসময় তা নয় বরং নরম পরিবেশে নরম আচরণ করতে হবে আবার গরম পরিবেশে প্রয়োজনে গরম আচরণও করতে হবে এটাই হচ্ছে রাসুল সাল্লাহ আলী এর আদর্শ থেকে এর নিয়ম থেকে শিক্ষা পাওয়া যায় যেমন আল্লাহ সুবহান রাসুল সাল্লাহ আলী অমুসলিমদের সাথে বিশেষ করে মোনাফেক যারা ইসলাম বিদ্বেষী বিরোধী ইসলামের শত্রু তাদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ নির্দেশ দেন ওগলুদা আলাইহিম তুমি তাদের সাথে কঠোর হও তাদের প্রতি কঠোর হয়ে যাও তাদের প্রতি আর নরম হয়ে থাকার কোনো সুযোগ নেই সুতরাং আপনাকে নরমও হতে হবে নরম পরিবেশে আবার আপনাকে শক্ত হতে হবে শক্ত পরিবেশে যে বিষয়টি যে কাজটি সহজভাবে সমাধা করা সম্ভব হবে সেক্ষেত্রে কোনো কঠোরতা পর্যায়ে যাওয়ার প্রয়োজন নেই আর যে কাজটি কঠোর না হলে সম্ভব নয় সমাধান করা সেক্ষেত্রে অবশ্যই কঠোর আপনি হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিস আমাদেরকে আরো অনেকগুলো বিষয় স্মরণ করে দেয় রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের যুগেই মসজিদে এসে একজন ব্যক্তি পেশাব করলেন এমন ঘটনাটি যে পৃথিবী তার কখনো ঘটবে না এমনটি নয় আমাদের যুগে আমাদের সমাজে ঘটতে পারে তা কেমন আমরা হতে পারে আমাদের সমাজে এমন কতক বয়স্ক মানুষ রয়েছেন যে বয়স্ক মানুষ তার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তার পেশাবের চাপকে তিনি কন্ট্রোল করতে পারেন না তিনি এসেছেন সলাতে মসজিদে এসেছেন কিন্তু হঠাৎ তার পেশাবের বেগ উঠে গেলে সেটা কন্ট্রোল করা তার পক্ষে নিয়ন্ত্রণে রাখা তার পক্ষে সম্ভব নয় হয়ে যেতে পারে এমন বয়স্কদেরও এই ঘটনা ঘটে যেতে পারে মসজিদে পেশাবের বিষয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা কি সেই বয়স্ক বৃদ্ধ অসুস্থ মানুষদের উপর চড়াও হব তাদেরকে আমরা গালিগালাজ করা শুরু করব তা কখনো নয় বরং রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই শিক্ষা থেকে আমরা শিক্ষা পাই যে এমন যদি কারো জীবনে ঘটেও যায় আমাদের কর্তব্য তার সাথে সদাচরণ করা সুন্দর ব্যবহার করা সুন্দরভাবে তাকে শিক্ষা দেওয়া এবং বিষয়টিকে সহজ করে দেওয়া ঠিক একইভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা শুধু বয়স্ক মানুষই নয় আমরা আজকে মুসলিম আমরা নিজেরা যেমন মসজিদে আসি আমাদের ছোট বাচ্চা যারা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম নির্দেশ দিয়েছেন মরু আউলাদাকুম্বিসালাতে ওহম আবনা উসাবেন তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয় তাদেরকে সলাতের নির্দেশ দাও ছোট বয়সের বাচ্চা যারা সাত বছর বা তার চেয়েও যদি কম হয় বাবার কর্তব্য হলো তিনি নিজেও মসজিদে আসবেন এই ছেলেদেরকে ছোট বয়সে তাদেরকেও মসজিদের সাথে পরিচিত ঘটাবেন তাদেরকেও মসজিদে নিয়ে আসবেন যেন তারাও মসজিদে আসতে অভ্যস্ত হয় এটি প্রতিটি মুসলিম বাবার দায়িত্ব এই ছোট বাচ্চাদেরকে আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে অনেক ইমাম সাহেবরাও খুব বিরক্তিবোধ করেন অনেক বয়স্ক মানুষরাও খুব বিরক্তিবোধ করেন এটি সম্পূর্ণ ভুল কখনো উচিত নয় এই ছোট বাচ্চাদেরকে আমরা আজকে সেই টেলিভিশনের সামনে কার্টুন দেখতে অশ্লীল দৃশ্যগুলি দেখতে সেখানে ফেলে রাখতেছি তখন অসুবিধা হয় না কিন্তু এই ছোট বাচ্চাদেরকে মসজিদের সাথে আমরা পরিচয় ঘটাবো তাদের মসজিদের প্রতি তাদেরকে আমরা নিয়ে আসব অভ্যাস সৃষ্টি করব তাদের প্রশিক্ষণ দেব এক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে যায় এই আচরণগুলি হওয়া কখনোই ঠিক নয় বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার অবস্থাও যদি আমরা দেখি তিনি নিজে ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিয়ে পর্যন্ত মসজিদে তিনি দাঁড়াতেন শুধু দাঁড়াতেন না সহিহুল বুখারির হাদিসেও স্পষ্ট এসেছে তিনি জাইনাব রাজি আল্লাহ আনহার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে তিনি সালাতে দাঁড়ালেন ইমামতি করছেন আর কোলে নিয়ে রয়েছেন তিনি সেই ছোট্ট বাচ্চাকে আর আজকে আমাদের অনেক ইমাম সাহেবরাও ছোট বাচ্চাকে দেখলে বিরক্ত বোধ করে বিশেষ করে এই ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসলে কখনো যদি ছোট বাচ্চারা পেশাব করে ফেলে তাহলে আমরা সকলেই যেন রেগে যাই সেই ছোট বাচ্চাকে কে নিয়ে এসেছে তার প্রতিও আমরা খুব ক্ষিপ্ত হয়ে যাই কেন আপনি নিয়ে আসলেন কেন আপনি মসজিদকে এইভাবে নোংরা করে ফেললেন মসজিদের পবিত্রতা রক্ষা করলেন না এই ধরনের অনেক গালিগালাজও আমরা শুরু করে দিই এটি কখনো উচিত নয় রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম নিজেও ছোট বাচ্চাদেরকে কোলের বাচ্চাকে নিয়ে এসে মসজিদে সালাত পর্যন্ত তিনি আদায় করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলে বাচ্চাকে নিয়ে সাহাবাই কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহ দিয়েছেন ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার সুতরাং এই ছোট বাচ্চারাও মসজিদে এসে যদি কখনো পেশাব করে ফেলে অজানা তার জানা নেই তার পক্ষে সম্ভব হয়নি এটাকে কন্ট্রোলে রাখা নিয়ন্ত্রণে রাখা ছোট বাচ্চা পেশাব করে ফেলেছে আমরা তার প্রতি কখনো চড়াও হব না মসজিদে পেশাব করা বৈধ নয় এটা মসজিদের পবিত্রতার মানহানি হয়ে গেছে কোনো সন্দেহ নেই মসজিদের মানহানি হয়েছে এটা মসজিদের মান ক্ষুণ্ণ হয়েছে মসজিদের মান রক্ষা করা সম্ভব হয়নি এটা ঠিকই কিন্তু এই বিষয়টি এমন নয় এজন্য আমরা তাকে গালিগালাজ করে মসজিদ থেকে বের করে দিব এমন শিক্ষা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে দেননি বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন কখনো এই ধরনের ঘটে গেলে বিষয়টিকে সহজভাবে নেওয়া বিষয়টিকে সেই পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলা সে পবিত্র করে ফেলা এরপর সাধারণ অবস্থায় সে থাকা সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এ হাদিস আমাদেরকে এ ধরনের অনেক বিষয় শিক্ষা দিচ্ছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সে বয়স্ক মানুষকে যেমন কি করলেন তার পেশাব করা অবস্থায় পেশাব চলাকালীন অবস্থায় তাকে বাধা দিয়ে থামালেন না এ বিষয় থেকে আমাদেরকে এটিও লক্ষ্য করা উচিত ছোট বাচ্চারাও অনেক সময় আমাদের কি করে থাকে মসজিদেই বলেন আর মাদ্রাসা বলেন স্কুলে বলেন অথবা ড্রয়িং রুমে বলেন বা যে কোনো জায়গায় অথবা বিছানায় আপনার এই ছোট বাচ্চা অনেক সময় কি করতে হয় সে না জানার কারণে ছোট হওয়ার কারণে সে পেশাব করে ফেলে পেশাব শুরু করলে অনেক সময় আমরা সাথে সাথে দেখলে তাকে ধমক দিয়ে থামাই দিতে চাই এটি হওয়া উচিত নয় চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন যে একজন মানুষ বা একটি বাচ্চাই হোক সে যখন পেশাব করা শুরু করে শুরু করে শেষ হওয়ার পূর্বে যদি তাকে ধমক দিয়ে থামায় দেওয়া হয় এটি তার জন্য বড় ধরনের স্বাস্থ্যের ক্ষতিকারক দিক সুতরাং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যেন চিকিৎসার দিকটাও লক্ষ্য করে সুস্থতার দিকটাও লক্ষ্য করে তিনি এভাবে সাহাবাই কেরামদেরকে তিনি বাধা দিলেন বললেন তোমরা তার প্রতি এভাবে চলা হয়েও না তাকে এভাবে তোমরা থামাই দিও না তাকে সুন্দরভাবে তার কাছ থেকে অবসর হওয়ার সুযোগ করে দাও তাই আমাদের এ থেকে এ শিক্ষা গ্রহণ করেও আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রেও সেই অবস্থানই আমাদের হওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি হচ্ছেন উত্তম আদর্শের প্রতীক রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি গোটা বিশ্বের মানুষের জন্য শিক্ষিত মানুষ বলেন অশিক্ষিত বলেন ধনী বলেন গরিব বলেন সকলের জন্যই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উত্তম আদর্শের প্রতীক ঠিক এমনইভাবে রাসুল সাল্লাহ আলিয়া জীবনে আরো কত ঘটে গেছে সহি মুসলিমের হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি সলাত আদায় করছেন সেই সলাতরত অবস্থায় পিছনে সাহাবাই ক্যারামগণ রয়েছেন সাহাবিদের মাঝে হঠাৎ একজন ব্যক্তি তিনি সালাতের ভিতরেই তিনি কি করলেন হাঁচি হাঁচি দিয়ে ফেললেন তার হাঁচি এসে গেছে সালাতের ভিতরে এ হাঁচি শুনে আরেকজন সাহাবি তিনি হাঁচির যে জবাব দিতে হয় ইয়ারহামুকাল্লা এই ধরনের তিনি জবাব দিয়ে ফেললেন সালাতের ভিতরে যখন অপর সাহাবি এই ধরনের হাতির জবাব দিয়ে ফেললেন জবাব দিলি তখন অন্যান্য সাহাবিরা সালাতের ভিতরে তার দিকে একটু বাঁকা চোখে শক্ত নজরে তাকাতে শুরু করল শক্ত নজরে তাকাতে শুরু করলে সেই সাহাবিও এই ধরনের একটি প্রতিবাদমূলক তিনিও আচরণ দেখালেন সালাত শেষে রাসুল সাল্লাহ আলী সাল্লাম সকলকে শান্ত করলেন শান্ত করার পর সেই ব্যক্তিকে বললেন সেই সাহাবিকে বললেন দেখো এটা হলো সালাত সুতরাং সালাতের ভিতরে বাইরে যে সমস্ত কথা চলে কাজ চলে সেগুলি সালাতের ভিতরে চলে না সালাতের ভিতরে সেগুলি হতে পারে না সেগুলি নিষিদ্ধ সালাতের ভিতরে শুধু তাসবি তাহলিল যে কেরাতকার এবং যে সমস্ত তেলাওয়াত দোয়া সেগুলি শুধু সালাতে হবে অন্য কিছু নয় বাইরের কোনো কাজ নয় রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম এইভাবে সুন্দরভাবে সেই সাহাবিকে শিক্ষা দিলেন বিষয়টিকে বুঝালেন সাহাবি রাসুল সাল্লাহ আলী এই শিক্ষাকে এমনভাবে গ্রহণ করলেন গ্রহণ করে তিনি নিজের মন্তব্য পেশ করলেন বললেন ওয়াল্লাহি মা রাইচু আল্লামান মিসলা কায়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কসম করে বলছি আপনার মতো শিক্ষক আমি আমার জীবনে দেখিনি আপনি কিভাবে বিষয়টিকে আমাকে শিক্ষা দিলেন মা দারাবানি ওয়ালা সতামানি যিনি আমাকে কোন রকমের মারপিট না করেই কোনো গালিগালাজ না করে কোনো ধমক না দিয়ে আমাকে এত সুন্দরভাবে বিষয়টি শিক্ষা দিলেন সুতরাং রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই শিক্ষা পেয়ে এই আদর্শ পেয়ে সাহাবি মুগ্ধ হয়ে গেলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সেভাবেই গড়ে তোলা উচিত আসুন আমরা আজকে এই ছোট্ট হাদিসের কাহিনী অনুষ্ঠানে যে ছোট্ট হাদিস থেকে আমরা আজকে শিক্ষা পেলাম যে একজন মানুষ সে যে অপরাধ করুক না কেন যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তাকে অত্যন্ত ভদ্রতার সাথে নম্রতার সাথে সুন্দরভাবে তাকে আমাদের প্রতিবাদও করতে হবে এবং শিক্ষাও দিতে হবে কারণ অজানা মানুষ তাকে যদি আমি না জানাই অশিক্ষিত মানুষকে যদি আমি শিক্ষা না দেই তাহলে তো তার পরিবর্তন আসবে না তার সংশোধন আসবে না তাই অশিক্ষিতকে শিক্ষা দিয়ে অজানাকে জানানোর মাধ্যমে তারপর তাকে তার ত্রুটি তুলে ধরে তাকে যখন আমরা সঠিক সুন্দরভাবে শিক্ষা দেব আমাদের পক্ষে সম্ভব হবে তার মনকে জয় করা আমাদের পক্ষে সম্ভব হবে তাকে প্রকৃতপক্ষে উপকৃত করা এবং সঠিক পথে তাকে নিয়ে আসা আল্লাহ সুবাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও যেন সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন